জনম দুঃখে মাগো আমার জনম দুঃখে নে মা তোর লাগে কান্দে আমার হৃদয়ে রয় না জনম দুঃখে মাগো আমার জনম দুঃখে নে মা তোর লাগে কান্দে আমার হৃদয় না আপনারা শুনছেন শিল্পী আবু আয়ুব আনসারের কথাও সুরে জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী তামিম হায়দারের কণ্ঠে ইসলামী সঙ্গীতের মনোমুগ্ধকর পরিবেশনা তোমাকেই চায় আয়না ফিরে আয়না মা কলি যায় আয়না আয়না ফিরে আয়না মা কলি যায় আয়না জনম দুঃখে মাগো আমার জনম দুঃখে নেমা তোর লাগে কান্দে আমার হৃদয়ে রায়না জনম দুঃখী মাগো আমার জনম দুঃখিনী নেমা তোর লাগে কান্দে আমার হৃদয়ে রায়না তোর লাগি মন আমার বড় উদাসী জীবনের ছেয় তোরে ভালোবাসি তোর লাগি মন আমার বড় উদাসী জীবনের ছেয় তোরে ভালোবাসি কই গেলি মা বললা তুই আমায় ছাড়িয়া কই গেলি মা বললা তুই আমায় ছাড়িয়া আয়না ফিরে আয়না মা কলে যায় আয়না আয়না ফিরে আয়না মা কলে যায় আয়না জনম দুঃখী মা গো আমার জনম দুঃখিনী মা তোর লাগে কান্দে আমার হৃদয়ে রায়না জনম দুঃখী মাগো আমার জনম দুঃখী মা তোর লাগে কান্দে আমার হৃদয়ে রায়না তোরি আশায় আমার কাটে কতদিন কেমনে থাকিব মা তোর বিহীন তোরি আশায় আমার কাটে কত দিন কেমনে থাকিব মা তোরে বিহীন কষ্ট আর যন্ত্রণা সইতে পারি না কষ্ট আর এই যন্ত্রণা সইতে পারি না আয়না আয় না মা কলি যায় না আয়না ফিরে আয়না মা কলি যায় আয়না জনম দুঃখী মা গো আমার জনম দুঃখিনী মা তোর লাগে কান্দে আমার হৃদয়ে রায়না জনম দুঃখী মা গো আমার জনম দুঃখিনী মা তোর লাগে কান্দে আমার হৃদয়ে রায়না তুই হারানোর বেদনা সইতে পারি না তুই হারানোর বেদনা সইতে পারি না আয়না ফিরে আয়না মা কলে যায় আয়না আয়না ফেরে আয়না মা কলে যায় আয়না আয়না ফেরে আয়না মা কলে যায় আয়না